আদিবনু হাতিম রদিল্লাহ তালাহু এর সূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন যদি তুমি তোমার কুকুরকে বিসমিল্লা পরে পাঠাও এরপর কুকুর শিকার পাকড়াও করে এবং মেরে ফেলে তবে তুমি তা খেতে পারো আর যদি কুকুর কিছুটা খেয়ে ফেলে তাহলে খাবে না কেননা সে তো নিজের জন্যই ধরেছে আর যদি এমন কুকুরের সঙ্গে মিশে যায় যাদের উপর বিসমিল্লা পড়া হয়নি এবং সেগুলো শিকার ধরে মেরে ফেলে তাহলে তা খাবে না কেননা তুমি তো জানো না যে কোন কুকুরটি হত্যা করেছে আর যদি তুমি শিকারের প্রতি তীর নিক্ষেপ করে থাকো এরপর তা একদিন বা দুদিন পর এমন অবস্থায় হাতে পাও যে তার গায়ে তোমার তীরের আঘাত ব্যতীত অন্য কিছু নেই তাহলে খাও আর যদি তা পানির মধ্যে পড়ে থাকে তাহলে তা খাবে না